তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনা मरे स्वप्न তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তোমার গো মনে মুকার জমিনে তোমার গো মনে মুকার জমিনে ফুটলো যে খুশির ফুল رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তোমার গো মনে মুক্কার জমিনে তোমার গো মনে মুক্কার ফুটলো যে খুশির ফুল রসুল প্যারা রসুল প্যারা রসুল প্যারা রসুল রসুল প্যারা রসুল প্যারা রসুল প্যারা রসুল রসুল প্যারা রসুল প্যারা রসুল প্যারা রসুল রসুল প্যারা রসুল প্যারা রসুল প্যারা রসুল তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান তুমি কালের নিশানা ওগো তুমি মরে সুপারিশ করে দিও সুখের ঠিকানা ও তুমি আমার ধ্যান তুমি আমার জ্ঞান তুমি কালের নিশানা ওগো তুমি মরে সুপারিশ করে দিও সুখের ঠিকানা তোমার পথে জীবন সাজাতে তোমার পথে জীবন সাজাতে پوری نی کھن بھول رسول پیارا رسم پیارا رسم پیارا رسن رسول پیارا رسم پیارا رسم پیارا رسن رسول پیارا رسل پیارا رسم پیارا رسن رسول پیارا رسم پیارا رسم پیارا رسون তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তোমার গো মনে মুক্কার জমিনে তোমার গো মনে মুক্কার জমিনে ফুটলো যে খুশির ফুল रसूल प्यारा रसूल प्यारा रसूल प्यारा रसूल रसूल प्यारा रसूल प्यारा रसूल प्यारा रसूल रसूल प्यारा रसूल प्यारा रसूल प्यारा प्यारा रसूल रसूल प्यारा रसूल प्यारा रसूल प्यारा रसूल তুমি শয়নে তুমি সপনে তোমায় শুধু দিনে রাতে ভাবি একা একা কবে পাবো দেখা আমি অধমে ধরাতে ও তুমি শয়নে তুমি সপনে তোমায় শুধু দিনে রাতে ভাবি একা একা কবে পাবো দেখা আমি অধমে ধরাতে তুমি প্রাণের রবি তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের রবি তুমি ধ্যানের ছবি নেই কো তোমার সমতুল रसुल प्यारा रसुल प्यारा रसुल प्यारा रसुल रसुल प्यारा रसुल प्यारा रसुल प्यारा रसुल रसुल प्यारा रसुल प्यारा रसुल प्यारा रसुल रसुल प्यारा रसुल प्यारा रसुल प्यारा रसुल তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তুমি আমার স্বপ্ন তুমি সাধনা তুমি শুয়ে আছো সোনার মদিনা তোমার গো মনে মুকার জমিনে তোমার গো মনে মুকার জমিনে ফুটলো যে খুশির ফুল رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول پیارا رسول رسول پیارا رسول پیارا رسول শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন রংধনুর প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী মাইনুদ্দিন ওয়াদুদের দিক নির্দেশনা ও কারামাতুল্লা মাসউদের সঙ্গীত পরিচালনায় হাফেজ শাওন আহমদ শাফির কণ্ঠে রংধনুর ষষ্ঠ আয়োজন সুক্রিয়া সুক্রিয়া সুক্রিয়া